তাহলে আমাদের আজকের বিষয় হবে ইট ব্যবস্থা এখানে ধাতু বিজ্ঞানে তৃতীয় পাঠে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে পদ ব্যবস্থা আর অন্য রয়েছে ইট ব্যবস্থা ইট আগম সেই সময় পাঠের আরম্ভে লেখা আছে লেখা আছে স্বরবিজ্ঞানম ইত সংজ্ঞকেন আচবর্ণেন ধাতু কিম পদি ইতি নির্ণয় ক্রিয়তে अपि च अनुबन्धलोपानन्तरम् अवशिष्टस्वरेण निर्णयः क्रियते अयं धातुः इट् अनिट् वा इति इट् अथवा अनिट् তাহলে ধাতুহ সেই দিন আমরা দেখেছিলাম প্রথম ভাগ প্রথম ভাগ মানে স্বরহ ইত সংজ্ঞহ চেত তর্হি তস্য অনুদাত্ত উদাত্ত স্বরিত ইত্যেভিः वर्गैः ध्वनिः पदव्यवस्था ज्ञायते स्वरः इत्सङ्गकः चेत् तर्हि तस्य अनुदात्त उदात्त स्वरित इत्येभिः वर्गैः पदव्यवस्था ज्ञायते आत्मनिपद् परस्मैपद् उभयपद् एरकम् আমরা দেখেছিলাম এখন দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগটি হচ্ছে স্বরহ ইৎসঙ্গকহ নাস্তি চেত তরি তস্য अनुदात उदात्त स्वरिता इत्यादिभि वर्गेहि इद व्यवस्था ज्ञायते हां তাহলে ইদানিম ইদানিম আমরা এর ব্যবস্থা আমরা দেখব হ্যাঁ তো ওখানে যাচ্ছে এর ব্যবস্থা ওখানে লেখা আছে ইট ইট মানে আমরা জানি ইট ইট এই রাগ মানে কি মানে গন্তুম অথবা পঠিতুম গন্তুম গম দাতু তুম প্রত্যয় ওখানে এই নেই কিন্তু পঠ ধাতু তুমন প্রত্যয় ওখানে এই আছে গন্তুম পঠিতুম মাঝখানে ই যে ইকার রয়েছে এটা ইরাগম পঠিতুম লেখিতুম কিন্তু দাতুম দাতি দাতুম যেতে তি গন্তু ওখানে ই রাগম নেই তো কোথায় কোথায় ই রাগম রয়ছে কোথায় রয় না এই জান এই সমস্যা কিছু জানার জন্য আমরা একটু পড়ব এর ব্যবস্থা আ ইজ নামাকিম প্রায়হsmaবিহি सर्वेही অবলোকিতমস्यात यত তিঙ্গন্তেশু ক্রিদন্তেশু চ কুতুচে इकारः श्रूयते कुत्रचित् न यथा तिङन्तेषु गमिष्यति इत्यत्र मक मकारोत्र इकारः अस्ति द्रक्ष्यति इति अत्र एवं कोऽपि इकारः नास्ति क्रीडन्तेषु पठितुम् इति अत्र ठकारोत्तरः इकारः अस्ति कर्तुम् इत्यत्र एवं कोऽपि इकारः नास्ति अस्य इकारस्य नाम इडागमः इट् आगमः इति तर्हि कुत्र इडागमः संयुज्यते अपि च कुत्र न इत्यस्य विज्ञानस्य नाम इड्व्यवस्था यत्र इडागमस्य योजनार्थं धातोः अनुकूलता वर्तते तत्र धातुः सेट् इति उच्यते सेट् सेट् इत्युक्ते एटासः बहुव्रीहिसमासः एतादृशबहुव्रीहिसमासस्य यस्य सः येन सह इति शैली न भवति किन्तु अन्यपदप्राधान्यम् अस्ति प्रधानं प्रधानं न स न वा इट् क्षम्यताम् एतद् किन्तु अन्यपदप्रधानमस्ति हा प्रधानं न स न न वा इट् अपि तु धातुः हम्म, इति कृत्वा भवति समासः स इति पदस्य न वा इट् इति कृत्वा तत् अपि तु धातुः इति कृत्वा यत्र एतादृशी अनुकूलता नास्ति तत्र धातुः अनिट् इति उच्यते अनिट् इत्युक्ते न इट् इत् राहित्यं यस्य सः सामान्यतया धातुः सेट् अस्ति चेत् अपि च तस्मात् यः प्रत्ययः विहितः सः अपि सेट् अस्ति चेत् तर्हि तत्र इडानुकूलता विद्यते नाम तस्यां दशायाम् इडागमः भवितुम् अर्हति धातुप्रत्यययोः कश्चन इडानुकूल कश्चन इडनुकूलो नास्ति चेत् सामान्यतया तत्र इडनुकूलता नास्ति अपवादाः सन्ति किन्तु सामान्य सामान्यनियमः अयम् তরি তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ইরাগম মানে কি গমিষ্যতি অত্র ইকার রয়েছে কিন্তু দ্রক্ষ্যতি ওখানে মাঝখানে ইডাগমনি পাটিটুম ওখানে আছে কিন্তু কর্তুম ওখানে নেই তাহলে যেখানে যেখানে ধাতু ও সেট প্রত্যয় ও সেট মানে ইদানুকূলতা রয়েছে উভয়াত্রা ওখানেই হবে ইডাগম আর যেখানে দুটোর মধ্যে একও মানে প্রত্যয় অনিট অথবা ধাতু অনেক এরকম হলে ওখানে ইরাগম হবে না প্রীতিবন ধৃতিবন স্পষ্ট হয়ে গেল হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে তো পরে কেন না घटनेन धातुः किं इति निर्णयः क्रियते इत् संज्ञकेन अस् धातुः किं इति निर्णयः क्रियते इत् द्वारा अस् द्वारा धातुः किं धातु কোন পদি মানে কোন निर्णय রূপ নেয় এই নির্ণয় করা হয়ে থাকে अपि च অবশিষ্টস্বরেণ নির্ণয় ক্রিয়াতে এবং অবশিষ্ট স্বরের দ্বারাও এই নির্ণয় হয়ে থাকে অয়ং ধাতু ইট অনিট বা ইতি অস্মাভিহি উত্তম এই ধাতুটা ইট না অনিট এটা আমাদের দ্বারা বলা হয়েছে ইট সঙ্গে কানাং বর্ণানাং নিষ্কাশনানাত্তং ইহ চরহ অবশিষ্যতে तेन स्वरेण धातुः ईच् बा अनिच् बा इति নির্ণয়ः ক্রিয়তে ইচ্ছাঙ্গিকানাং বর্ণানাং যে সমস্ত বর্ণগুলি ইচ্ছঙ্গক হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ ইচ্ছাঙ্গিকানাং বর্ণানাং ইচ্ছঙ্গক বর্ণগুলোর নিষ্কাশনানা নিষ্কাশনানার্থং নিষ্কাশন হবার পর ইয়াহা স্বরহ অবশিষ্যতে যে স্বরটি অবশিষ্ট থাকে তেন স্বরেণ ধাতুহু সেই স্বরের দ্বারাই ধাতুহু ইচ বা অনিচ বা ইচ হয় না অনিচ হয় এই নির্ণয় করা হয় অনেন স্বরেণ ইট ব্যবস্থা গায়াতে এবং এভাবেই ইট ব্যবস্থা জ্ঞাপিত হয় তোধি তাহলে অত্র ইট ব্যবস্থা কিদৃশী ইতি দ্রষ্টব্যম তাহলে ইট ব্যবস্থা কিরকম এটা দেখা যায় বৃত্তান্তে पठ इति धातुः छकारोत्तरवर्ती यः अकार अस्ति स अनुनासिकः उदात्तः च अतः ধাতুহ পরস্মৈপদী ঠকারের পরবর্তী যে ইহ আকার যে অকার আছে সহ অনুনাসিক উদাত্ত সেটি হচ্ছে অনুরাশি কুদাত্ত অতহ অথএব ধাতু পরস্মৈতদি মানে তাই ধাতু পরস্মৈতদি হয়েছে প কারোত্তরবর্তী ইহ আকার পকারের পরবর্তী যে অকার সাহা অবশিষ্ট সারাহা ইতি উচ্চাতে পকারের পর যে অকার রয়েছে সেটি অবশিষ্ট স্বর এরূপটা বলা যায় অয়ম আকার কৃতৃহ ইতি ধেয়াম তাহলে এখন অকারটা কিরকম সেটা দেখা যাক অবশিষ্ট স্বর অনুদাত্ত চেত অবশিষ্ট স্বর যদি অনুদাত্ত হয় ধাতু অনুচ এবং ধাতুটি যদি অনিট হয় অয়ম অবশিষ্ট স্বর উদাত্ত স্বরিত এই অবশিষ্ট স্বর উদাত্ত স্বরিত বা যদি উদাত্ত হয় বা যদি সরিত হয় ধাতুতে তাহলে সেই ধাতুতে ইট রয়েছে এটি বোঝা যায় হ্যাঁ সেট সেট হ্যাঁ পরবর্তী আচ্ছা। আকার হ্যাঁ, পরবর্তী যে অকার রয়েছে সেটি উদাত্ত অতঃ ধাতুতে অর্থাৎ ধাতু হচ্ছে সেই মানে ইট বর্তমান রয়েছে গেই ধাতু একারহ অনুদাত্তহ এই গেই ধাতুতে যে একার রয়েছে সেটি অনুদাত্ত অত ধাতু অনিট তাই ধাতু হচ্ছে অনিট মেং ধাতু ইয়কারহ ইট সংজ্ঞা যে ইয়কার মেং ধাতু যে ইয়কার সেটি ইট সংজ্ঞা প্রাপ্ত হয়েছে मे अवशिष्य मेटी अवशिष्य रही इकार अनुदात इन्हें इकाटी अनुदात अतः धातु अनीट तई धातु हमीट शिवम धातु उकार अनुनासिक अतः तस्य लोप धातु ते उकाट তাই তার ঈর্ষণা এবং লোপ হয়েছে শিবা ইতি অবশিষ্যাতে তাহলে শিবটা অবশিষ্ট মানে অবশিষ্ট থাকছে অবশিষ্ট থাকছে স্বকারব পরবর্তী যে ইকার সাহা উদাত্ত সেটি উদাত্ত অতঃ ধাতু চেত অথব ধাতু ইট যুক্ত রয়েছে উপরিউক্তস্য নিয়মস্য কার্যং যদি अवदन्तु তুমা যদি উপরিউক্ত নিয়মের যদি আমরা কারণ বুঝতে পারি অভিগন্তু মুখ্যে মহ যদি বুঝতে চেষ্টা করি তোরহি সূত্রদ্বয়ম দ্রষ্টব্যম ভবতি তাহলে সূত্র দুটি দেখা যাবে তার মানে স্যার হচ্ছে যে আপনার যখন দেখা যাচ্ছে যে অনুনাসিক আর সরি যখন দেখা যাচ্ছে যে উদাত্ত বা অনুদাত্ত সেক্ষেত্রে যখন অনুদাত্ত হচ্ছে তখন সেটি তাতে ইট যুক্ত হচ্ছে না যখনই উদাত্ত হচ্ছে তখনই তাতে ইট যুক্ত হচ্ছে অবশিষ্ট স্বরাহ অনুদাত্ত হচ্ছে যদি অবশিষ্ট স্বরটা অনুদাত্ত থাকছে তাহলে সে কি অনিট হচ্ছে আর স্বরটা উদাত্ত হচ্ছে তখন সেটা ইট যুক্ত হচ্ছে সেট সেট এট মানে এট সংখ্যা ইদাগম ইদাগ ইদাগম হবে ইদাগম হবে হ্যাঁ দাতু সেট দাতু সেট মানে ইদাগম হবে अथवा অনুকূলতা রয়ছে মানে হতে পারে প্রত্যয়ে ও সেট আর দাতু ও সেট তাহলেই হবে দাতুহু সেট হওয়ার পর দাতু সেট হলে ও প্রত্যয়ে সেট না হলে হবে না প্রত্যয় প্রত্যয় সেট হওয়া উচিত আর ধাতু সেট হওয়া উচিত দুটো ওকে তাহলে সেই জন্যে পরে লেখা আছে প্রত্যয় স্বভাব তো হ্যাঁ বলো যে কোনো জিজ্ঞেস ও স্যার

ধাতু সেট প্রত্যয় তাহলে হবে না ধাতু ধাতু অনিট হলে তো হবে না হ্যাঁ বলো হ্যাঁ স্যার বলছি যে আমরা দেখলাম যে ধাতুটা আমরা বুঝতে পারছি যখন আপনার উদাত্ত অনুদাত্ত দিয়ে আমরা বিচার করতে পারছি যে কখন ওটা আপনার হচ্ছে সেট কখন হচ্ছে আমরা বুঝতে পারছি যেমন পাচ্ছি যখন উদাত্ত স্তর যখন উদাত্ত হচ্ছে ধাতুর তখন সেটা সেট হচ্ছে আর যখন অনুদাত্ত হচ্ছে তখন সেট হচ্ছে না তাহলে আমরা প্রত্যয় কিভাবে বুঝবো যে এটা সেট হবে আর এটা সেট হবে না হ্যাঁ পরে লেখা আছে এখন আমরা পড়বো আচ্ছা, আচ্ছা। এখন আমরা আচ্ছা। পড়বো শুধু ধাতু প্রসঙ্গে লেখা আছে এখানে যে বর্ণস্য নিকাশনানন্তরম इत्सङ्कवर्णः इत्सङ्कवर्णस्य इत् यथा पठ पठ दातु पठ पठ ठकारोत्तरवर्ति अकारः इत्सङ्कः तस्य निष्कासनं भविष्यति लोपः ताहोले निष्कासनानन्तरं ये पठ दातु जे हम्म। पठ दातु रोयचे এ পকার উত্তরবর্তী যে অকার এর স্বভাব দেখতে এটা প্রত্যয়ের জন্য নয় আচ্ছা। শুধু ধাতু শুধু ধাতু আমরা বলছি এখন তো হ্যাঁ। পট ধাতু পট ধাতুতে পট ধাতু এখানে উদাত্ত তো সেই জন্যে হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ ধাতু সেট ইট হবে হতে পারে হতে পারে হ্যাঁ তো সেই হ্যাঁ। জন্য আমরা বলছি যে অবশিষ্ট স্বর অনুদাত হলে অনিট ধাতু প্রসঙ্গে আমি বলছি ধাতু সম্বন্ধীয় চর্চা তো অবশিষ্ট অবশিষ্ট অবশিষ্ট স্বর স্বর অনুদাত হলে অনিট আর উদাত্ত অথবা স্বরিত হলে সেট আর আমরা উদাহরণ আমরা দেখেছি যে গাই ধাতু গৈ ধাতু মানে গায়তি গায়তি গৈ ধাতু হ্যাঁ এখানে উদারত সহজন নে অনিত মং মং হত্র মে নকারা ছিৎসঙ্গ্যা হবে মং ইতি ধাতু হলন্তি মতি সূচেনা মং ইতি নকারা ছিৎসঙ্গ্যা হবে লোপা তো মে অবশিষ্ট মে मे धातु अधोभागे एकारस्य अधोभागे पङ्क्तिः अस्ति बोले बोले अनुदात्तः अनुदात्तः बोले अनेच् गई धातु गई धातु गई धातु से रखूँ गई धातु अधोभागे ऐकार ऐकाরের অধোভাগে ওখানে নিচে পঙ্ক্তি রয়েছে পঙ্ক্তি রয়েছে বলে অনুদাত্ত অনুদাত্ত বলে অনিট দুটি বন স্পষ্ট हां तो किंतु এখানে অন্য ধাতু রয়েছে ক্ষিবু ক্ষি क्षम्यতাম ক্ষাম্যতাম হ্যাঁ। এতে ক্ষি ক্ষক্ষकारे क्ष ইকার উকার হ উকারহ ক্ষিবু উকারহ অনুনাচকহ তস্য জন্য ইৎ সেন্যর লোপশ্চা আ প্রীতিবন না না আচ্ছা রয়েছে আছো তো ওকে হ্যাঁ। আমি আমি বলছি যে ক্ষিভু ক্ষিভু এখানে উকার উকারের সংজ্ঞা লোপাশ্চা অনুনাসিক হওয়ার কারণে তো রয়েছে অবশিষ্যতে অবশিষ্ট থাকে ক্ষিব ক্ষিব এখানে ইকার ক্ষকার উত্তরবর্তী ইহা यः इकारः উদাত্ত उदात्तः সেজন্যে সেট শুধু অনুদাত্তः আসি चेत् अनिट् হলে অনিট স্পষ্ট হয়ে গেল হ্যাঁ, ঠিক আছে তাহলে এখন আমরা প্রত্যয় এখন আমরা ধাতু স্বভাব আমরা দেখেছি এখন প্রত্যয় কি রকমের আমাকে দেখতে হবে সেজন্য এক সূত্র রয়েছে আর্ধ ধাতুকস্য এড ওলা দেহে আর্ধ ধাতুকস্য এড ওলা দেহে আর্ধ ধাতুকস্য ইট ওলা দেহে आर्धधातुकप्रत्ययस्य आदौ वल् प्रत्याहारे अन्यतमवर्णः अस्ति चेत् तस्य इडागमो भवति हम्म? वलादेरार्धधातुकस्येडागमः स्यात् इट् आगमः टिट् अतः आद्यन्तौ टकितौ इति सूत्रेण प्रत्ययस्य आदौ आयति आद्यन्तौ टकितौ শুনেছো आगे কি না তো যেখানে আগম রয়েছে আগম যেখানে আগম রয়েছে কোথায় কোথাও কোথাও আগম টিট টকারः ইত্যस्य কোথাও কোথাও কিত ককারহ ইৎস ইৎস ইছাসাহ তো এক সূত্র রয়েছে আদি আদিয়ন্তো ট কেতউ মানে এখানে এট আগম হ এট আগম হ এখানে এট এট এট আগমের শেষে টকারহ রয়েছে ট ট মর্ধন ট মর্ধন্ত রয়েছে আর এটা হলান্তিয়াম এ এ সূত্রে না তকারে ইৎসংহ হবে ইকারः রয়েছে তাই তো তো ইকার যে ইকার রয়েছে যে প্রত্যয় এটা আসলে টকারः ইৎসংজ্ঞকः यस्य सः इति कृत्वा इदागमः टिट् टिट् माने कि टिट् माने कि टकारः एत् यस्य सः बुझेছ মানে बहुव्रीहि समासः इत् जार् तकार इत् जार् शिता टिट् तो এই ইট जार् যার ইট আগম যার ইট আগম যখন আগম হয় এই আগমটি কিন্তু যার হয় এটা ও তার আগে হবে না পরে হবে সেটা জানতে হবে হ্যাঁ। যে কোনো আগম রয়েছে কোথাও কোথাও কোথাও এসে যাবে আগম মানে এসে যাওয়া আগম এসে যাওয়া আদিতে হবে এটা আদি হবে আদিতে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আদিতে হবে হবে মানে আদি টিট হ্যাঁ, আদি টিট হবে টিট টিট হলে আদৌ আর কিত হবে শেষে অন্তে সেজন্য সূত্র রয়েছে আদিয়ান্ত তো আদি আন্ত টক টা কে তৌ টিট ঠিক আছে তো এখানে এর আগম টিট তো আদৌ প্রত্যয় আগমটি আগমটি কার প্রত্যয়ের ধাতুর আগম যে যে কোনো এর আগম হয় সেটা সেটা প্রত্যয়ের ই আগম না তু ধাতু ধাতুর ঠিক আছে তো প্রত্যয়ের আগে হবে মানে তুমুন তুমুন পাটে তুম এখানে পাট দাতু সেট আর তুমুন প্রতি সেট দুটো সেট বলেই এর আগম হবে কার এর আগম প্রত্যয়ের প্রত্যয়ের আগে অথবা পরে টিট হলে ইট টিট এটি কারণে এই কারণে আগে হবে তো তুমুন তুম রয়েছে তুম তুমের আগে হবে ই ইতুম পাঠ ইতুম পাঠিতুম বুঝেছো আবার এখানে তুমুন তুমুন হ্যাঁ তাহলে এখানে এখানে পরে লেখা আছে যে ভল প্রত্যাহারে ইকার মানে সূত্র সূত্রে সূত্র কিম সূত্র কি आदुधातुकस्य इत् वलादेः हम्म। वलादि तर्हि वल् हम्म। प्रत्याहारः पाणि माहेश्वर माहेश्वरसूत्रेषु वल् प्रत्याहारः वल् प्रत्याहारे यकारं विहाय सर्वाणि व्यञ्जनानि अन्तर्गतानि वल् प्रत्याहारे स्वब् हम्म। हल् वर्णौ तो वल् आदौ यस्य सः वलादिः बहुव्रीहिः तस्य वलादेः जे जे प्रत्यय

वलादेः आर्धदातकस्य इट् तो अङ्गात् माने যেমন পঠ ধাতু পঠ তুম অঙ্গম মানে প্রত্যয়ের আগে যত আছে সেটা অঙ্গ অঙ্গ সংজ্ঞক তো সেটা পঠ ধাতু পঠ ধাতু অঙ্গ আর প্রত্যয় হচ্ছে তুমুন তুম আর তুমুন তকার ওয়ালাদি আদৌ ওয়াল बोलैः आडुधातुकस्य प्रत्यय अपि च प्रत्ययः आडुधातुकः अथवा सार्वधातुकः কেমন করে জানি জানো এক সূত্র রয়েছে নাম আডু প্রত্যয় প্রত্যয় দুই রকমের সার্বধাতুক প্রত্যয় রয়েছে আর্ধাতুক সেজন্য এক সূত্র রয়েছে তিংশিত সার্বধাতুকম তিংশিত সার্বধাতুকম

টিং হ্যাঁ। তো এদের মধ্যে তুমুন নয় আর তুমুন শীত নয় সেই জন্য আর্দ্রার্ক শেষহাতি কারণে তত্র আর্দ্রার্ক সংজ্ঞকः ঠিক আছে হ্যাঁ। তাহলে এই যে তুমুন আর্দ্রার্কः অপি চ ওলাদিহ সেজন্য সেট প্রত্যয় সেট মানে ইট হবে ইট হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ। তো পাট ও সেরকম আমরা দেখেছিলাম উপরে আর তুমন সেরকম সেই জন্য হ্যাঁ। হবে পাঠি তুম দৃষ্টাতু যদিও তুমুন তুমুন সেট আমরা দেখেছি এখান এখানে এখানে আমরা দেখেছি তুমুন সেট কিন্তু দৃষ্টাতু অনিট সেজন্য ঈদ আগম হবে না যদিও প্রত্যয় তুমুন সেট তো দ্রষ্টুম ঠিক আছে ওকে প্রতিবন পড়ো ওলাদিহি নামা ওয়াল হ্যাঁ বলাদিহি নাম বল প্রত্যাহারः আদৌ यस्य বলদ বলাদি হি নামক যে বল প্রত্যহাদ আদু এসস যর আদি কে থাকে বটি যাকারং বিহায় বল এ প্রত্যহারে যাকারং বিহায় যকตকে ছেড়ে দিয়ে সর্বানি ব্যঞ্জনানি বিষ্ণুস্থ ব্যঞ্জন গুড়ি রয়েছে কষ্টচিৎ আদ্ধ ধাতু প্রত্যয়स्य আদব কোন আদ্ধ ধাতু প্রত্যয়ের আদি কে যদি বল প্রত্যহার বল প্রত্যয়হারস্য কশ্চন সদস্য স্থিত আছিয় ASCII তরি ইডাগবঃ তস্য প্রত্যয়স্য আদৌ আয়াতি বলক্ষে কোষটি আর্ধwidehat কস্য আদৌ কোন আর্ধwidehatকের आदিতে যদি বলপ্রstহার থেকে থাকে তাহলে ইট তস্য প্রত্যয়স্য আদৌ সেই প্রত্যয়ের आदিতে ইট আগাবাহা ইট আগম হয়ে থাকে মানে ইট আসে আদৌ কথন জ্ঞায়তে তাহলে কিভাবে জানবো যে আদিতেই আসে কিমর্থম মধ্যে অপি না কেন মধ্যেই বা আসে না অন্তে অপি না আর কেন বা অন্তে থাকে না আদিতেই কেন হয় আদ্যান্তৌ চকিত ইতি সূত্রে না আদি অন্ত মানে চকার কাকার চকার কাকারয় इत् सङ्गकः इति सूत्रेण यः आगमः कित् अस्ति सः सः यस्य आगमः अस्ति तस्य आदौ आयाति বলছে যে আদ্যান্তৌ চকিতৌ আদ্যান্তৌ চকিতৌ ইতি সূত্রেণ এই সূত্রের দ্বারা ইহ আগমহ যে আগম হয়ে থাকে এবং তাতে যদি টিক আসতি সকার যদি তাতে ইট সংজ্ঞা প্রাপ্ত হয় সাহা यस्य आगमः से सः यस्य आगमः अस्ति সে যার আগম হয়ে থাকে সে তার আদিতে আসে মানে সেই আগমটা তার আদিতে হয়ে থাকে ঠিক তার যদি তার ককার ঈদ সংজ্ঞা প্রাপ্ত হয় তাহলে ইয়সি আগমহ অস্তি তস্য তাহলে যার আগম হয় তার অন্তে সেটি আসে মানে ঈদটা তার অন্তে হয় আর কি ঈদ আগমাহা टिट् अस्ति चकारः इट् यस्य च इट् आगमः टिट् अस्ति इट् आगमे टकारता ইট সংজ্ঞা প্রাপ্ত হয় টকার ইট ইয়স্য আর টকার ইটের যে টকার সেটি ইট সংজ্ঞা প্রাপ্তে অতহ অনেন সূত্রেণ ঈদ আগম তাই এই আদ্যান্ত প্রকৃত এই সূত্রের দ্বারা যে টকারের ঈদ সংজ্ঞা হয়ে থাকে তাহলে এটি টিট হলো এবং স্থিত হওয়ার কারণে আদ্যান্তৌটকিত এই সূত্রের দ্বারা এটি আদ্যাবয়ব হয়ে থাকে প্রত্যয় আদৌ আয়াতি তাহলে তার জন্য এটি প্রত্যয় আদিতে বসে ইদ আগমহ প্রত্যয়স্য আদ্যান্ত আদৌ নত ধাত আদৌ আর এই ইট আগমটা সেটি প্রত্যয়ের আদিতেই হয়ে থাকে ধাতুর আদিতে নয় যত যতহি যেহেতু আর্ধঘাতকস্য ইট বলা দেহে ইত্যানেন ইট আগমহা प्रत्ययस्य आगमः न तु धातः धातु न तु धातः আর্ধধাতুকস্য ইট বলা দেহে এই সূত্রে দেখা যায় যে আর্ধধাতুকস্য ইট বলতের সূত্রে দেখা যায় যে ইট আগমটা প্রত্যয়ের আগেই হয়ে থাকে ধাতুর আগে নয় তার জন্য কি মানে তাহলে এটা দাঁড়ালো যে এই যে ইট আগম হচ্ছে সেই ইটটা তকারটা হচ্ছে আপনার ইট সংজ্ঞা এবং ইৎসঙ্গা হওয়ার কারণে আদ্যান্ত তকিত এই সূত্রের দ্বারা তার আগম হচ্ছে এবং ইট হওয়ার কারণে তার আদ্যাবয়ব হচ্ছে এবার কার আদ্যাবয়ব হচ্ছে ধাতুর না প্রত্যয়ের তো আলোচ্য সূত্র দ্বারা অর্থাৎ আধ্য ধাতু কাছে ইট বলা যে এই সূত্রের দ্বারা দেখা যাচ্ছে যেটা এটি হবে নত ধাতু ধাতুর আদিতে নয় হ্যাঁ কেননা কেননা কেননা এখানে সূত্র কি সূত্র আড়ু ধাতুকসি ইটওয়ালা দেহ আড়ু ধাতুক মানে প্রত্যয় ধাতু আড়ু ধাতুক সার্বধাতুক হয় না আড়ু ধাতুক সার্বধাতুক হয় প্রত্যয় তো আড়ু ধাতুকস্য খলু ইট না তু ধাতু ঠিক আছে হ্যাঁ তাহলে পরে কি লেখা আছে আদরার্থক আদরার্থপ্রত্যয়ः কः इति স্মর্তব্যम् इति स्मर्यताम् प्रत्येकं प्रत्ययः यः धातुतः विधि विहितः सः वा प्रत्ययः तिङ्क्षित् वा चेत् तिङ्क्षित् सावधातुकम् इति सूत्रेण यः स च प्रत्ययः सावधातुकः नास्ति चेत् आर्धधातुकं शेषः तेन दिनेन प्रत्ययः आजातः इति अस्माभिः दृष्टमे इदानीम् आकोन् अम्रा दिखिचिलं चर्चा होइ किल तु तो, तर्हि इडागमविधायकं सूत्रम् आर्जातकस्य वलादेः अनेन धातुभ्यः वलादि आर्धजातकप्रत्ययः विधीयते चेत् तस्य प्रत्ययस्य इडागमः भवति नाम अनेन सूत्रेण यः कोऽपि आर्धजातकप्रत्ययः वलादिः अस्ति सः प्रत्ययः सेट् अयं नियमः तिङ् प्रत्ययप्रसङ्गे पर्याप्तम् এখন नूतनबिन्दु अयं नियमः आरुराजकशीलवादेः वलादेः तिङ् प्रत्ययप्रसङ्गे पर्याप्तं किन्तु धातुभ्यः विहिताः प्रत्ययाः द्विविधाः तिङ् कृत् च कृत् प्रत्ययेषु द्वितीयप्रमुखसूत्रेण प्रत्ययः वशादिः चेत् इडागमः নিষিদ্ধতে হুম বসাদি তো এখন পর্যন্ত আমরা দেখেছিলাম যে প্রত্যয় আর্দ্রাতক হলে আর ওয়ালাদি হলে এটা আগম হবে ওয়ালাদে এই সূত্র দ্বারা কিন্তু এখন আমরা কিছু নূতন আমি বলছি যে এটা কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত হবে টেং প্রত্যয় হলে টেং প্রত্যয় না হলে নাম সু নাম টিপ্তশ্চি ইত্যাদি অষ্টাদশ যেটা না হলে কিন্তু বিহা বিহিত মানে কৃত না তু তেং এরকম হলে দ্বিতীয় সূত্র রয়েছে হ্যাঁ, তাহলে টিং প্রত্যয় হলে আর্ডার আজকে সিদ ওয়ালা দেহে বাস হয়ে যাবে প্রত্যয় সেট অথবা অনিট কিন্তু প্রত্যয় কৃত নাতু টিং এটি চেত তাহলে আমা আমাকে কিছু আর দেখতে হবে আর্ডার আজকে সিদ ওয়ালা দেহে তারপরে অন্য চিত্র রয়েছে নেড ওয়াশিকৃতি না ইট वशीकृति মানে दट প্রত্যয় হ ওয়ладиহি হলিও প্রত্যয় ওয়ладиহি হলিও যদি ওয়শাদি ওয়শ প্রত্যয় ওয়শাদি তাহলে কৃত প্রত্যে হলে হবে না হুম আর হ্যাঁ তো ওয়শ ওয়শ হ্যাঁ মানে ওয়ালাদি প্রত্যয় ওয়ালাদি হলে হলে হ্যাঁ, ওয়ালাদি ওয়ালাদি হলে সেট কিন্তু সেটা পর্যাপ্ত শুধু তিন প্রত্যয় অষ্টাদশ তিন প্রত্যয়ের জন্য এখন অন্য অন্য সূত্র রয়েছে যার দ্বারা ওয়ালাদি ওয়াশ ওয়াশ প্রত্যাহার ওয়াল প্রত্যাহারই রয়েছে তো ওয়াল ওয়াল আর ওয়াশ দুটো দুটো আছে ওয়াল আর ওয়াশ वल माने यकार विहाय सब बन, सब व्यंजन वल हाँ वल और वश वश माने व रट लण नम झब है घ दश जब दश माने वर्गीय व्यंजन तृतीय चतुर्थो और यमगण नम और व এসমাস কিচ ওয়াশ তো প্রতিয়ে আদা আর তাপ প্রতিয়ে আদা ওদের মধ্যে যে কোন বর্ণ হলে প্রতিয়ে আদা তাহলে কৃত পাই হলে ওয়াল হলে ও ওয়াশ না হওয়ার কারণে ওয়াশ আদি না হওয়ার কারণে ই দাগম হবে না ঠিক আছে তাহলে এই তোমোন তোমোন কৃত ঠিক নয় তোমোন কৃত কৃতপতিয়ে তো তাকার তাকার ওয়াশ প্রত্যাহারে নয় ওয়াশ কারণ তাকার বর্গীয় ব্যঞ্জনের প্রথম সদস্য তৃতীয় অথবা চতুর্থ নয় পঞ্চম তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যয়ের আদৌ যে বর্ণ বর্গীয় ব্যঞ্জন তৃতীয় চতুর্থ পঞ্চম হলে এর আগম হলে না ওয়ালাদি হলেও এর আগম হবে না किन्तु ख नाम खप चतत चततौ কপাই শশসর হল এদ এর মধ্যে এদের মধ্যে এর আদৌ যেমন তুমুন তকার হোকানে রয়েছে সেজন্য এর আগম হবে সেট ঠিক আছে তাহলে প্রীতিবন তুমি পড়ো নেড ওয়াশি কৃতি কি লেখা আছে কৃতপ্রতি क्लेड् वैशिकृति प्रत्यय प्रत्ययस्य आदौ क्रीट् प्रत्ययेर् आदिते बस् प्रत्याहारे अन्यतमवर्णः अस्ति चेत् तस्य ईडागमो न भवति क्रीट् प्रत्ययेर् आदिते बस् प्रत्याहारे अन्यतमः वर्णः अस्ति चेत् যদি অন্যতম বর্ণ থেকে থাকে তস্য ঈদ আগমহ না ভবতি তার ঈদ আগম হবে না তস্মিন भीतिः भीतिस्तदादबलाग्रे बलाग्रहणे इति वार्तिकम् इत्यनेन वैशिकृति इत्यस्तौ दसादौ कृति तादृशप्रत्ययः यस्य आदौ वश्यत् तस्मिन् विधिस्तदादावलग्रहणे सूत्रद्वारा इति उक्तौ दशादौ বেশিকৃতি যে বলা হয়েছে সেখানে বসাদৌ মানে বস বসাদৌ কৃতি তাদৃশ প্রত্যয় হয় ইয়াসিন আদৌ সেরূপ প্রত্যয় যে যার আদিতে থেকে থাকে বস প্রত্যাহারে বর্গীয় ব্যঞ্জনান তৃতীয় চতুর্থ পঞ্চমশ্চ সদস্যাহ আর বস প্রত্যাহারে বর্গীয় ব্যঞ্জন তৃতীয় চতুর্থ এবং পঞ্চম

नाम कृत्सु प्रत्ययस्य आदौ अर्क्रीते प्रत्ययराधिते बोर्गीयव्यञ्जनानां प्रथमः अजि बोर्गीयव्यञ्जने प्रथम द्वितीय अथवा स स হ সেট আর যদি এগুলো থেকে থাকে তাহলে সেটি ইট আগমনের অনুকূল হয়ে থাকে না অব্যয়পাদম ইট প্রথমান্তম বসি সপ্তম্যান্তম कृति सप्तम्यान्तम् अनेकपदम् इति सूत्रम् अङ्गस्य इत्यस्य अधिकारः अङ्गेषु অঙ্গস্য ইস্যস্য অধিকার অঙ্গই সূত্র অধিকারে আছে অনুবৃত্তি तर्हि अङ्गाद् न एट् वशीकृति तावत् बोलो अङ्गाद् न एट् वशीकृति माने अङ्गात् न इट् वशीकृति মানে যশে প্রত্যাহারে আর স্ত্রী প্রত্যাহারে অঙ্গাত না ইট মানে অঙ্গের পরে ইট হয় না যদি বস প্রত্যাহার পরে থেকে থাকে বা স্ত্রী প্রত্যাহার পরে থেকে থাকে না না না না না না না আত্র তুমি পড়েছো এখানে তুমি পড়েছো এক ভার্টিক রয়েছে ইয়াসমিন বিদিস্তাদাদাবগ্রহণে यस्मिन् বিধিস্তদাদাবকরণে মানে কি যে এখানে বিশেষণ বিশেষ ভাব রয়েছে বশীকৃতি বশীকৃতি এর কথন দ্বারা মানে যে বশীকৃতি এখানে কৃতি বিশেষ্য আর বশী বিশেষণ আর ইয়াসমিন আচ্ছা। বিধি সপ্তমী নামে সপ্তমী হলে ইয়াসমিন বিধি ইয়াসমিন নামে সপ্তমী বিভক্ত ইয়াসমিন ইয়াসমিন বিধিহি তদাদৌ अल् यस्मिन् विधिः तदादौ तर्हि এখানে বাসি সপ্তমী তৃতীয় সপ্তমী বিশেষণ বিশেষ এখানে সাধারণত আমরা আমাদের কি বলতে হবে যে বশীকৃতি মানে যে কৃত বশ কিন্তু সে অর্থ এ বার্তিক নিয়ে এই সেরকম অর্থ নয় বশীকৃতি মানে যে কৃত বশ সেটা নয় কিন্তু কি রকম হবে অর্থ হবে যার আদৌ যে যে বর্ণ ওয়াস সেটা মানে প্রত্যাহের অন্তর্গত যে বস প্রত্যাহার মানে এই আপনার কি বলে এই প্রত্যাহার তাই তো কৃত মানে কৃত কৃত প্রত্যয়ের আদৌ যে বর্ণ সেটা বস প্রত্যাহে সেটা যদি বস প্রত্যাহারের অন্তর্গত হয় অন্তর্গত হয় ওয়াশিকৃতি এই ওয়াশিকৃতি এরকম অর্থ বোঝাচ্ছে অঙ্গাত মানে ধাতু হ্যাঁ, মানে ধাতু পর অঙ্গাত মানে ধাতুর পর না ইট ওয়াশিকৃতি তো মানে প্রত্যয়ের আদৌ প্রত্যয়ের আদৌ ওয়াল প্রত্যয় ওয়াল প্রত্যাহারে যে কোনো বর্ণ হলেও সে বর্ণটি হ্যাঁ, হ্যাঁ। ওয়াশ প্রত্যাহারে হলে ইট হবে না হবে না

बस् इति प्रत्ययः अस्ति चेत् तर्हि অন্তর্গত মানে যেখানে যেখানে যেখানে যেখানেও সেরকম অর্থ নাই কৃত প্রত্যয় অন্তর্গত মানে যেখানেও হয় না আদৌ আদৌ শেষ মানে प्रत्ययस्य आदौ यदि दश इति प्रत्ययः कीट प्रत्ययस्य अन्तर्गत वास् प्रत्यय प्रत्ययः यदि आदौ स्यात् तर्हि अङ्गात् परः ईदागम् ईडागं भवेत् न वल् प्रत्याहारे माने ईडागमस्य वल् ईडाग आर्धरात्कस्य द्वलादेः इति सूत्रद्वारा वल् प्रत्याहारे होले प्रथम वर्ण प्रत्यय प्रथम वर्णটি ওয়াল প্রত্যয় হলে এর আগম হবে নমসেট কিন্তু কিন্তু কৃত প্রত্যয় হলে শুরুতে ওয়াল হলেও ওয়াশ এর অন্তর্গত হলে হবে না দেখি বন স্পষ্ট হয়ে গেছে ওকে হ্যাঁ, শেষে শেষে শেষের আমার আমার পড়ব এখান এখানে কি লেখা আছে অত্র নূতন প্রশ্ন উদেতি आर्द्रजातकस्य वलादेः इत्यनेन सर्वेभ्यः धातुभ्यः वलादि आर्द्रजातकप्रत्ययः विधीयते चेत् तस्य प्रत्ययस्य इडागमः भवति आजदातकस्य द्वलादेः इति सूत्रद्वारा सर्वेभ्यः धातुभ्यः सब् धातु पोर् वलादि आददातकस्य वलादि आददातकप्रत्ययः विधीयते चेत् तस्य प्रत्ययस्य इडागमः भवति आडातुकस्य द्वलादेः इति सूत्र बोले हम्म, जे वल् प्रत्ययस्य आदौ प्रत्ययरादौ वल् प्रत्याहारे विद्यमान वर्णो যে कोनो रोचे एरकं পরিস্থিতিতে इडागम होबे किन्तु तथा सर्वेभ्यः धातुभ्यः प्रत्ययः इडाग इडानुकूलः चेदपि कुत्रचित् इडागमः न भवति वृत्तान्ते तुमून् प्रत्ययः इदानीं वैशिष्ट्यमस्ति तुमून् आदुदातकः तिङ् न वलादिः किन्तु वशादिः किन्तु वशादि न त्युमोन् नाम वलादिः अस्ति किन्तु वशादि नास्ति तकारः अच्छा। आदौ अस्ति स च तकारः वलि अस्ति किन्तु वसि न तर्हि आर्द्रजातकस्य अच्छा। वलादेः नेड् वशीकृति इति सूत्राभ्यां द्वाभ्यां सूत्राभ्यां सर्वेभ्यः धातुभ्यः तुमुन् प्रत्यये विहिते सति प्रत्ययस्य आदौ इडागमः भवेत् इतुम् इति रूपम् यथा पठितुं लेखितुं चिन्तयितुं किन्तु क्रीडा क्रीडातुः करोति क्रीडातुः कर्तुं श्रुधातुः श्रोतुम् इत्यनयोः इडागमः नास्ति किमर्थं धातुः अपि इदानुकूलः न वाति ज्ञेयम् माने प्रत्ययः इदानुकूलः न वा इति आम्र দেখেছিলাম तुमून् प्रति इदानुकूल तकार কিন্তু ওয়াস ওয়াল প্রত্যাহারে কিন্তু ওয়াস প্রত্যাহারে নয় হ্যাঁ, হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও ইতুম সেট মানে ইরানুকুল তা সত্ত্বেও হলে তো কর্তুম তুমুন সেট কিন্তু ক্রীড়াতু ওখানে এর আগম হচ্ছে না কর্তুম সুডাতু সর্তুম হ্যাঁ। কেননা বলো ধৃতিবন বলো কারণ এখানে আছে বলে হ্যাঁ আবার বলো হ্যাঁ আরেকবার বলুন স্যার আমি আমি বলছি যে ক্রি ক্রি করোতি ক্রি হ্যাঁ, হ্যাঁ। যুক্ত তুমুন তুমুন সেট ইরানুকুল হ্যাঁ, তথাপি তা সত্ত্বেও কর্তুম মানে এর এর হয়নি কেন মানে পাঠিতুম লেখিতুম চিন্তায়তুম এখানে পাঠিতুম ইকার ইকার এখানে সব জায়গায় রয়েছে পাঠিতুম লেখিতুম চিন্তায়িতুম কিন্তু কর্তুম শ্রোতুম ওখানে নেই তাহলে আমরা আমাদের কি বলতে হবে প্রীতিবন বলো হ্যাঁ স্যার উত্তরটা কি কেন খরতুম শ্রতুম ওখানে ইদানুকুল হলেও হয়নি হ্যাঁ মানে মানে সারাংশ এই যে প্রত্যয় এর হলেও ধাতু এর অনুকূল না হলে এর আগমন হবে না মানে আচ্ছা। দুটো দুটো দেখতে আচ্ছা, হবে

হ্যাঁ তো এই সমস্ত কিছু আমরা ধাতু প্রসঙ্গে কিছু দেখেছি আর প্রতি এই প্রসঙ্গে কিছু দেখেছি তাই তো দুটো দেখতে হয় হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ তো তো তারপরে ধাতু প্রসঙ্গে এক এক সূত্র এক আচ এক আচ উপদেশে নুদাত্তাত এখন তো সময় নেই কিন্তু এরকম কিছু আর আমার পরের বর্গে আমরা দেখতে পারি যে ধাতু প্রসঙ্গে কিছু আ দেখতে হয় উপদেশে একাচহ অনুদাত্তাৎ ধাতোহ অঙ্গাত না ইট মানে অনুদাত আসি ইট হবে না এর সারাংশ অনুদাত ধাতু অনুদাত চেত ধাতোহ অঙ্গাত না ইট অনিট আমরা শুরু থেকে আমরা বলেছিলাম ধাতু অনুদাত হলে অনাদাত হলে সেট মানে হবে না হ্যাঁ? তো কিন্তু কিন্তু মানে হ্যাঁ তো এর আর এক এক এক আচ অনেক আচও দেখতে হয় এটা পরের ক্লাসে আমরা দেখব কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে ধাতুও দেখতে হয় প্রত্যয়ও দেখতে হয় প্রত্যয় হলে আর্ধ ধাতুক সিদ্ বলা দেহে আপিচা

জবা jabagadadas পঞ্চম আর ইয়াওয়ারারা ঠিক আছে ওকে ভালো খুবই ভালো আমার একটু অন্য কাজ এখন আছে বলে আমাকে যেতে হবে কিন্তু খুবই ভালো বোধ হ্যাঁ। হয়ে গেছে আর শনিবার হ্যাঁ। এসে যাবে তো হ্যাঁ, হ্যাঁ স্যার বলছি যে ওই আপনি আমাকে লিঙ্কটা তাহলে স্যার পাঠিয়ে দেবেন যেটা পড়ানো হচ্ছে আর কি এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে ঠিক আছে ওকে ভালো থাকো হ্যাঁ। নমস্কার